ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান বাধা প্রতিকূলতা যত আসে আসুক প্রতিবন্ধকতা স্রোতেই ভাসুক বাধা প্রতিকূলতা যত আসে আসুক প্রতিবন্ধকতা শ্রুতেই ভাসু মানি না মানব না কোনো বাধা বিঘিন মানি না মানব না কোনো বাধা বিঘিন আমি চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান বারো কোটি মুসলিম জনতার এই দেশ যাহুদি খ্রিস্টান করে দিল নিঃশ্বাস বারো কোটি মুসলিম জনতার এই দেশ যাহুদি খ্রিস্টান করে দিল নিঃশ্বাস ওদের রাস্তানা ঘুরিয়ে দিতে ওদের রাস্তানা ঘুরিয়ে দিতে আমাদের আহ্বান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান প্রিয় নবী আমাদের প্রিয় পাহতালার যুদ্ধ জিহাদ করে টুটে দিলেন আধার প্রিয় নবী আমাদের প্রিয় পাহতালার যুদ্ধ জিহাদ করে টুটে দিলেন আধার প্রিয় নবী আমাদের দিল তলোয়ার দুর্নীতির আধার তাই চলো আল্লাহ ধ্বনি দিয়ে ওহেবি তাই চলো আল্লাহ ধ্বনি দিয়ে ওহেবি জিহাদের মাঝে পাবে শান্তির সন্ধান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান ইসলামী জিহাদি কাফেলার অভিযান চিরদিন চলবে নেই তার অবসান